আবদুল্লাহ ইবনু জুবাইর রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন খন্দক যুদ্ধ চলাকালে আমি এবং উমর ইবনু আবু সালামাহ রদিল্লাহ তাল্লাহ্ন অল্প বয়সী বলে মহিলাদের দলে চলছিলাম হঠাৎ জুবাইরকে দেখতে পেলাম যে তিনি অশ্বারোহণ করে বনি কুরাইজা গোত্রের দিকে দুবার অথবা তিনবার আসা যাওয়া করছেন যখন ফিরে আসলাম তখন বললাম আব্বা আমি আপনাকে কয়েকবার যাতায়াত করতে দেখেছি তিনি বললেন হে প্রিয় বৎস তুমি কি আমাকে দেখতে পেয়েছিলে আমি বললাম হাঁ তিনি বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন কে বনি কুরাইজা গোত্রের নিকট গিয়ে তাদের খবরাখবর জেনে আসবে তখন আমি গিয়েছিলাম যখন আমি ফিরে আসলাম তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমার জন্য তার মাতা পিতাকে একত্র করে বললেন আমার মাতা পিতা তোমার জন্য কুরবান হোক